الحمد لله الحمد لله وحده وكفى وسلام على عباده الذين اصطفى ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا وزير له ولا نظير له ولا مشير له ولا ولا شبه له ولا شبيه له ولا مثيل له ولا مثال له ولا مثل له ولا أصل له ولا نسل له ولا كفؤ له ولا قبل له ود له ولا ند له ولا حد له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد عبده تعالى ورسوله أرسله الله تعالى بالهدى ودين الحق بشيرا ونذيرا وداعيا إلى الله الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون فلا لنذيقن الذين كفروا عذابا شديدا ولنجزينهم أسوأ الذي كانوا يعملون ذلك جزاء جزاء بما كانوا بآياتنا يجحدون وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين وقال النبي صلى الله تعالى عليه وسلم تركتكم على محجة بيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والعاقبة للمتقين والحمد لله رب العالمين বহলাডাঙ্গা প্রাইমারি স্কুলে আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং দূর দূরান্ত থেকে আগত প্রিয় তহিদি জনতা দীর্ঘ সময় ধরে আপনারা আলোচনা শুনে আসছেন পরেও শুনতে থাকবেন ইনশাআল্লাহ তো অনেক সময় আলোচনা শুনতে শুনতে আপনারাও হয়তো কিছুটা ক্লান্ত বাকি আপনাদের চেয়ে আমি কয়েকগুণ বেশি ক্লান্ত টানা কয়েকদিনের সফরের ধকলে শরীরের অবস্থাও বেশি ভালো না তো এরপরও অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ চেষ্টা করব কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় যে বিষয়গুলো কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করেছে তো এরকম কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয়ে কিছু দিনই আলোচনা পেশ করার জন্য তো থাকছাড়াই মূল আলোচনায় প্রবেশ করছি আল্লাহ তালা এই যে বিশাল দুনিয়া যে দুনিয়া আমরা দেখছি বা যার পরিধি আমরা এখনো দেখতে পারিনি আমাদের চোখের আড়ালে রয়ে গেছে এই পুরো দুনিয়ার দাম আল্লাহর কাছে মশার ডানা সমপরিমাণও না একটা মশাই তো মানুষের কাছে কোনো দাম রাখে না মশার ডানার তো কোনো দামের প্রশ্নই আসে না আর আল্লাহর কাছে এই যে গোটাকুল কায়নার এর দাম মশার ডানা সমপরিমাণও না রসুল্লাহ সাল আলী হাসাল্লাম হাদিসের মধ্যে বলেন লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদা এই গোটা দুনিয়া যদি আল্লাহর কাছে একটা মশার ডানা সমপরিমাণ হতো মা সাফা কাফিরাম মিনহা সর্বতামা আল্লাহ কোনো কাফেরকে কোনো অবিশ্বাসীকে যারা আল্লাহর খেয়ে আল্লাহর পরে তার অস্তিত্বকে স্বীকার করে না এক ফোঁটা পানিও পান করাতেন না কিন্তু আল্লাহর কাছে গোটা দুনিয়ার কোনো দাম নেই তাই তিনি এখানে যারা তাকে স্বীকার করে তাদেরকেও খাওয়ান যারা তাকে স্বীকার করে না তার খেয়ে তারপরে তার সঙ্গে নিমক হারামি করে আল্লাহ তাদেরকেও খাওয়ান গোটা দুনিয়ার আল্লাহর কাছে দাম নেই কিন্তু যেই ব্যক্তির অন্তরে ইমান আছে আল্লাহ তাকে এতটা দামি করেছেন হাদিসের মধ্যে রসুল বলেন আল্লাহ আল্লাহ এই জমিনের মধ্যে যতদিন আল্লাহ আল্লাহ বলা হবে আসমানও ধ্বংস হবে না জমিনও ধ্বংস হবে না কেয়ামত আসবে না মহাপ্রলয় সংঘটিত হবে না তার মানে গোটা দুনিয়ার দাম আল্লাহর কাছে নেই কিন্তু একজন মুসলমান একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা বান্দার দাম আমার রহমান রবের কাছে এত বেশি যার কারণে এরকম একজন বান্দাও যদি দুনিয়াতে থাকে আল্লাহ দুনিয়াকে ধ্বংস করবেন না এমনকি আহলুসুন্নতল জামাতের আকিদা হলো এই যে গোটা দুনিয়া যার মধ্যে কাবা শরীফের মতো পবিত্র ঘর আছে এই গোটা দুনিয়ার চাইতে একজন মুসলমানের দাম আল্লাহর কাছে বেশি কারণ হাদিসে বলা হচ্ছে গোটা দুনিয়া আল্লাহর কাছে দাম রাখে না আবার অন্য হাদিসে বলা হচ্ছে যতদিন একজন ব্যক্তিও আল্লাহ আল্লাহ বলবে দুনিয়া ধ্বংস হবে না তার মানে দুনিয়া গোটা দুনিয়া এক পাশে আর একজন মুসলমান এক পাশে সহজ একটা দৃষ্টান্ত দিয়ে আমি জিনিসটা বোঝাই আমরা যে কোরআন শরীফ যখন পড়ি কোরআনকে মাটিতে রেখে পড়ি মাটিতে রাখি না কিসের উপর রাখি রেহালের উপর রাখি বা কোনো টেবিলের উপর রাখি তো রেহালগুলো সাধারণভাবে কাঠ দিয়ে বানানো হয় এই যে কত গাছ এখানে আছে একটা গাছ কেটে কাঠ দিয়ে আমি একটা রেহাল বানালাম কিন্তু গাছের কাঠ দিয়ে কি শুধু রেহালই বানায় নাকি অন্যান্য জিনিসও বানায় এমনকি হতে পারে না একটা গাছের কাঠের এক অংশ দিয়ে রেহাল বানানো হলো আর এক অংশ দিয়ে জোতার বাক্স বানানো হলো জোতার বাক্সে সারা জীবন আপনি জোতা রাখেন কোনোদিনকে মনের মধ্যে অনুশোচনা আসে যে কি একটা পাপ করলাম অনেক বড় ভুল করে ফেললাম মনের মধ্যে কোনোদিন এরকম আসে আসবে কেন কারণ এটাকে তো বানানোই হয়েছে জোতা রাখার জন্য কিন্তু একই গাছের আরেক অংশ কাঠ দিয়ে যখন রেহাল বানানো হয় সেই রেহালের উপরে যখন কোরআন রাখা হয় চলতে ফিরতে কখনো যদি ভুলেও সেই রেহালের গায়ে পা লেগে যায় ভেতরে অনুশোচনা আসে কি না একটা ভয় ধরে যায় না জানি আল্লাহর আজাব চলে আসে না জানি আল্লাহ আমার উপর রাগ করেন কারণ আমার দ্বারা একটা ব্যাদবি হয়ে গেছে কিন্তু যেই রেহালের উপর কোরআন রাখি সেই রেহালে কি কোরআনের আয়াত লেখা থাকে আরে বলেন না আমি আগেই বলেছি একটু সাড়া দিতে হবে তো রেহালের মধ্যে কি আয়াত লেখা থাকে রেহালের মধ্যে আয়াত লেখা নেই রেহাল কোরআন না তাহলে কোরআনের সঙ্গে তার সম্পর্ক কতটুকু সম্পর্ক শুধু এতটুকু যখন আমি কোরআন পড়ি যতক্ষণ পড়ি আমি কোরআনটাকে বুক শেলফ থেকে নামিয়ে এই রেহালের উপর রাখি আবার পড়া শেষ হলে সে উঠিয়ে বুক শেলফে রেখে দিই মাঝে অল্প একটু সময় এই কোরআনের সঙ্গে তার সম্পর্ক হয়েছে কোরআনের সংস্পর্শে সে এসেছে এই জন্য সে নিজে একটা জড়বস্তু হওয়া সত্ত্বেও এতটা দামি হয়ে গিয়েছে অথচ এই কাঠ কি আশরাফুল মাফলুকা এই কাঠ কি সৃষ্টি সেরাজীব কোন হাদিসে কি বলা আছে দুনিয়াতে যতদিন কাঠ থাকবে আল্লাহ আসমান জমিন ধ্বংস করবে না এই কাঠকে কি আল্লাহ জান্নাতে দিবেন তাহলে একটা কাঠ কোরআনের সহবতে আসার কারণে যদি এতটা দামি হয়ে যায় যেই দাম দুনিয়ার চর্মচক্ষু দিয়ে দেখতে পাচ্ছি কাফেররা পর্যন্ত যেই দাম দেখতে পাচ্ছে তো একজন মুসলমান আল্লাহ যাকে আশরাফুল মখলুকাত সৃষ্টি সেরা জীব বানিয়েছেন যাদের জন্য আল্লাহ দুনিয়া আসমান সব কিছুকে বানিয়েছেন তো সেই বান্দা যদি এই কোরআনের সহবতে চলে আসে কোরআনের সঙ্গে সম্পর্ক করে ফেলে আর তার দাম কত বেশি হতে পারে ভাবলেও তো হয়রান হয়ে যাওয়ার কথা আল্লাহ তারা কোরআনের মধ্যে বলেন ইন্না আরদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল এই যে কোরআন এটা হলো একটা আমানত এই আমানতকে আমি প্রথমে আসমানের সামনে উপস্থাপন করলাম হে আসমান তুমি তো স্তর বিশিষ্ট অনেক শক্তিশালী তুমি এই কোরআনের আমানতকে গ্রহণ করো আসমান রাজি হলো না এরপর জমিনের সামনে উপস্থাপন করলাম জমিন রাজি হলো না পাহাড়ের সামনে উপস্থাপন করলাম পাহাড় রাজি হলো না আসমান বলল হে আল্লাহ আমি অনেক শক্তিশালী হতে পারি কিন্তু এই কোরআনকে বহন করার মতো শক্তি আমার নেই জমিন বলল পাহাড় বলল আমি অনেক মজবুত এবং দৃঢ় হতে পারি কিন্তু এই কোরআনকে ধারণ করার মতো ক্ষমতা আমার ভেতরে নেই সর্বশেষ আল্লাহ বলছেন ও হামাল হাল ইনসান এই মানব আল্লাহর কাছ থেকে চেয়ে এই আমানতকে গ্রহণ করে নিল কেমন আমানত কত শক্তিশালী আমানত সুরায় হাসরের মধ্যে আল্লাহ বলছেন লাউ আলা যদি আমি কোনো পাহাড়ের উপর করতাম পাহাড় গুলো শুধু মাটিরই হয় যারা সৌদি আরবে গিয়েছেন হজের জন্য বা ওমরার জন্য সেখানকার কি মাটি দ্বারা নির্মিত মাটির তৈরি পাথরের তৈরি এক একটা পাহাড় যেগুলোকে কাটার জন্য অনেক মেহনত করতে হয় অনেক কষ্ট করতে হয় এত ভারী এক একটা পাহাড় আল্লাহ বলছেন এই কোরআনকে যদি মানুষের উপর নাজিল না করে এই পাহাড়ের উপর নাজিল করতাম লারাআইতাহু খাশিআন হে নবী তুমি দেখতে এই পাহাড়গুলো আল্লাহর ভয়ে ভীত হয়ে গিয়েছে নত হয়ে গিয়েছে মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ এমনকি আল্লাহর ভয়ে এগুলো কাঁপতে কাঁপতে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে ولو أن قرآنا سيرت به الجبال আল্লাহ বলছেন এই জমিনের মধ্যে যদি এমন কোন কিতাব থাকতো যেই কিতাব পাঠ করে মৃত ব্যক্তির মুখ থেকে কথা বের করা যেত বা জমিনকে কেটে টুকরো টুকরো করা যেত অথবা যেটা পড়ে পাহাড়কে এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে নেওয়া যেত তাহলে এই পাওয়ার কোরআন ছাড়া আর কারোর মধ্যে ছিল না তো কোরআনকে আল্লাহ এত শক্তিশালী করেছেন এই কোরআন আমরা ধারণ করেছি যেই ব্যক্তি এই কোরআনকে বাস্তবিক অর্থে ধারণ করে আল্লাহ তালা তার মর্যাদা দুনিয়ার সব কিছুর চেয়ে উন্নত করে দেন আসমানের দাম বেশি না মমিনের দাম বেশি গোটা মাসলুকাতের দাম বেশি নাকি মমিনের দাম বেশি আল্লাহ তালা কেয়ামতের দিন কোনো আসমানকে জান্নাতে পাঠাবেন না এমনকি কোনো ফেরিস্তাকেও তো আল্লাহ তালা চিরকালের জন্য জান্নাতে পাঠাবেন না আল্লাহ জান্নাত বানিয়েছেন কার জন্য আরে বলেন না কার জন্য আমি তো আগেই বলেছিলাম সারা দিতে হবে ঘুমান কেন আল্লাহ জান্নাত বানিয়েছেন কার জন্য এই মানব জাতির জন্য সকল মানবকেও আল্লাহ জান্নাতে দিবেন না কাউকে কাউকে জাহান্নামে দিবেন যেই ব্যক্তি আল্লাহর দিনকে আঁকড়ে ধরবে যেই ব্যক্তি কোরআনকে ধারণ করবে আল্লাহ তালা তাকে চিরকালের জন্য জান্নাত দেবেন বান্দা দুনিয়াতে আমল করবে কয়েক বছর একটা বাচ্চা জন্ম হয়ে কে আমল করা শুরু করে বারো বছর চোদ্দ বছর তো তার শৈশবের মধ্যেই শেষ আবার যখন অতিরিক্ত বুড়ো হয়ে যায় আমল করার শক্তি থাকে না মাঝে পঞ্চাশ ষাট বছর আমল করবে জান্নাত দিবেন আল্লাহ কয় বছরের জন্য পঞ্চাশ বছর পাঁচশো বছর পাঁচ হাজার বছর না আমার আল্লাহ জান্নাত দিবেন অনন্তকালের জন্য যেই জগতের শুরু আছে কিন্তু কোনো শেষ নেই আমল সামান্য পুরস্কার অসীম এত বেশি অসীম যেটার হিসাব বের করার শক্তিও আল্লাহ কাউকে দেননি তো নিজেদেরকে এই কোরআনের যোগ্য করে তুলতে হবে কিভাবে যোগ্য করব। কোরআনের হক যখন আদায় করব। তখন আমরা ধীরে ধীরে কোরআন ওয়ালা হওয়ার যোগ্য হয়ে উঠব আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেন এমন এক আয়াত বলেন যে আয়াত না পড়লে কারো নামাজই হবে না ইহদিনা সিরাত মুস্তাকিম সিরাত আলাইহিম আমরা নামাজের মধ্যে সুরায় হায় আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ আমাদেরকে সরল পথে পরিচালিত করুন সরল পথ কোনটা আলাইহিম আল্লাহ নিজে জবাব দিচ্ছেন সরল পথ হলো ওই সমস্ত বান্দাদের পথ যাদের উপর আল্লাহ নেয়ামত বর্ষণ করেছেন কারা তারা কিভাবে চিনব কাদের উপর আল্লাহ নেয়ামত বর্ষণ করেছেন অন্য আয়াত জবাব দিয়ে দিয়েছেন মিনার নবীন ও সিদ্দিকিন ও সুহাদা ও সালেহীন আল্লাহ নবীদের উপর নিয়ামত বর্ষণ করেছেন সিদ্দিকের উপর নেয়ামত বর্ষণ করেছেন শহীদের উপর নিয়ামত বর্ষণ করেছেন আর যারা আল্লাহ বান্দা তাদের উপরও নিয়ামত বর্ষণ করেছেন কিন্তু এখানে আপনারা যারা আছেন কেউ কি নবীকে দেখেছেন নবীর সঙ্গে কথা বলার সুযোগ হয়েছে তো আল্লাহ তালা সিরাতে মুস্তাকিম সরল পথ চিনাচ্ছেন প্রথম পরিচয় দিলেন সরল পথ হলো সেই পথ যেটা হলো নবীদের পথ এখন চোদ্দশো বছর পর এসে কেউ যদি আপত্তি করে হে আল্লাহ নবীদের পথে চলতে বলেছেন সেই পথে চললে জান্নাতে যাব এই গ্যারান্টি দিয়েছেন কিন্তু নবীকে তো এই দুই চোখ দিয়ে দেখিনি নবীর সহবত তো আমি পাইনি নবীর কথা তো কান দিয়ে শুনতে পারিনি তাহলে কিভাবে জানবো কোন পথ নবীর পথ আর কোন পথ হলো শয়তানের পথ এই পার্থক্য কিভাবে করব। মানুষ তার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তার মেধা দিয়ে তার বিবেক দিয়ে তো অদৃশ্যের বিষয় গায়েবের বিষয় জানতে পারে না কিভাবে জানবো কিভাবে বুঝবো তো নবী তার জবাবও দিয়ে দিয়েছেন যে আমি তোমাদের থেকে চলে যাচ্ছি কিন্তু মনে রেখো তোমাদেরকে এতিম বানিয়ে বানিয়ে যাচ্ছি না অসহায় বানিয়ে যাচ্ছি না আমার ওয়ারিসদেরকে তোমাদের মধ্যে রেখে যাচ্ছি আল্লাহ ওরফাতুল আম্বিয়া যারা আমার রেখে যাওয়া আইলেম কোরআনের আইলম সুন্নার আইলম হাদিসের আইলম যারা ধারণ করবে তারা আমার ওয়ারিশ হবে আমার উত্তরাধিকারী হবে তারা যখন তোমাকে কোরআন থেকে সেই হাদিস থেকে সুন্নাহ থেকে কোনো একটা বিষয়ে দিক নির্দেশনা দেবে তুমি বুঝে নাও সেটা তার মন গড়া কথা না বরং আমার রেখে যাওয়া দিক নির্দেশনা বলবেন না সুবাহ অনেকে ভয় পাচ্ছে সুবাহ বলে যদি আবার কবিরে গুণা হয়ে যায় হাদিসের মধ্যে আছে অসুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ তামলা আনিমা বাইনা সামাওয়াতি আল আরদ সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ বললে আসমান এবং জমিনের মধ্যে যত জায়গা আছে আল্লাহ নেক আমলের দ্বারা ভরে দেয় দেখ এবার আওয়াজ একটু বেড়েছে আল্লাহ তালা কোরআনে বলেছেন ইয়া ইউ ইউহাল্লাদিনা আমানু হে আমার ইমানদার বান্দারা যারা কালেমা পড়েছ যারা জান্নাতে যেতে চাও তোমাদেরকে বলছি তোমরা তিনটা কাজ করবে কয়টা কাজ তিনটা কাজ করবে এই কাজের কথা কে আমরা বলছি কে বলছেন আরে বলেন না কে বলছেন আল্লাহ বলছেন এক নম্বর কাজ হলো আতি আল্লাহর আনুগত্য করবে আল্লাহর গোলামি করবে আল্লাহর বন্দেগি করবে হে আল্লাহ তোমারই গোলামি করি তোমারই কাছে সাহায্য চাই কারণ আমার জীবন তোমার হাতে আমার মরণ তোমার হাতে আমার সুস্থতা অসুস্থতা সবই তোমার হাতে সর্বময় ক্ষমতার অধিকারী একমাত্র তুমি তোমার খেয়ে তোমার পরে তোমাকে বাদ দিয়ে আমি অন্য কারো গোলামি করতে রাজি নাই গোলামি একমাত্র তোমারই করব লা ইলাহা ইল্লাল্লাহ একমাত্র তুমি ছাড়া গোলামের উপযুক্ত আর কেউ নেই তাহলে প্রথম কাজ হবে আতিউল্লাহ আনুগত্য করব কার আরে বলেন না আনুগত্য করব কার দুই নম্বর ও আতি ও রাসুল এবং অনুসরণ করো রাসুলের রাসুলের অনুসরণ করি এর অর্থ এটা না যে আল্লাহকে বাদ দিয়ে রাসুলের ইবাদত করি বা রাসুলের গোলামি করি অর্থ এটা না কোরআনে আল্লাহ বলছেন রাসুল ফকত আত আল্লাহ যে রাসুলের অনুসরণ করে সে মূলত আল্লাহর আনুগত্য করে কারণ রাসুলের পথ আর আল্লাহর পথ আলাদা না আমার রাসুল আমাকে সেই পথে দেখিয়েছেন যেই পথ আল্লাহ তাকে দেখানোর নির্দেশ দিয়েছেন নাজম নম্বর একটা সুরার নাম হলো এই নাজমের তিন নম্বর এবং চার নম্বর আয়াতে আল্লাহ বলেন এই যে নবী মোহাম্মদ তোমাদের মধ্যে যত কথা বলে ইসলামের বিষয়ে যা দিক নির্দেশনা দেয় একটাও নিজের খেয়াল খুশি থেকে মন গড়া দেয় না বরং সবগুলোই আমার পক্ষ থেকে নাজিল করা ওহি নবীকে মানলে মূলত কাকে মানা হয় আরে বলেন না নবীকে মানলে কাকে মানা হয় তো দুই কাজ হলো এক নম্বর হলো আল্লাহর আনুগত্য করো দুই নম্বর হলো রাসুলের অনুসরণ করো আমি আপনাদেরকে জিজ্ঞেস করি আল্লাহর আনুগত্য আর রাসুলের অনুসরণকে দুই জিনিস আর দুই জিনিস দেখা যাচ্ছে কাজ দুটো আসলে কিন্তু কাজ একটাই কারণ রাসুলের যদি অনুসরণ করি অটোমেটিক আল্লাহর গোলামি হয়ে যায় তিন নম্বর কাজ উলিল আমরি মিনকুম এবং তোমরা অনুসরণ করো তাদের যারা তোমাদের মধ্যে উলুল আমর কোরআনের শব্দ উলুল আমর উলুল আমর মানে কি সকল তাফসিরের কিতাবে লেখা হয়েছে শাসক যদি আলেম হয় যেমন আবু বকর আলেম ছিলেন না মূর্খ ছিলেন ওমর ওসমান আলী হাসান মোয়াবিয়া তারা আলেম ছিলেন না মূর্খ ছিলেন তো শাসক যদি আলেম হয় তাহলে তোমরা শাসকের অনুসরণ করো আর যেই জামানা যদি এমন হয় যখন শাসকরা আলেম না তাহলে উলুল আমর হবে ওলামায় কেরাম তার মানে তোমরা যারা আলেম তাদের অনুসরণ করো তিন নম্বর কাজ হলো আলেমের অনুসরণ করো এক নম্বর কাজ মনে আছে তো আনুগত্য করবো কার দুই নম্বর হলো অনুসরণ করবো কার রসুলের তিন নম্বরে আল্লাহ একটা অ্যাড করে দিচ্ছেন তোমাদের মধ্যে যারা আলেম যদি শাসক হয় তাহলেও এই আলেমদের অনুসরণ করবে আর আলেমরা যদি শাসক না হয় তারপরও তাদের অনুসরণ করবে তাহলে আগের দুটো দেখিয়েছিলাম যে আল্লাহর আনুগত্য আর রসুলের অনুসরণ দুই জিনিস না একই জিনিস এবার তিন নম্বরে যেটা বলা হলো আলেমের অনুসরণ আমি আপনাদেরকে জিজ্ঞেস করি আলেমের অনুসরণ আর রসুলের অনুসরণ দুই জিনিস না এক জিনিস তাহলে কাজ হলো তিনটা শিরোনাম তিনটা কিন্তু ব্যাখ্যা করলে দেখা যায় সব মিলে মাত্র একটা তাহলে একটু এবার উল্টো দিক থেকে ব্যাখ্যা করি বান্দারা তোমরা আলেমদের অনুসরণ করো যদি আলেমদের অনুসরণ করো নবীর অনুসরণ হবে আর যদি নবীর অনুসরণ করতে পারো আল্লাহর গোলামি হবে এই যুগে আমরা আল্লাহর সঙ্গে আমাদের সরাসরি এমন কানেকশন নেই যে আল্লাহর সঙ্গে কথা বলি অথবা আল্লাহর আওয়াজ আমাদের কানে এসে পৌঁছায় এরকম কোনো মানুষ আছে এখানে তাহলে আল্লাহর গোলামি করতে গেলে রাসুলের অনুসরণ করতে হবে দুই নম্বর স্টেপ সাহাবাই কেরাম তারা সরাসরি রসুলকে সামনে পেয়েছিলেন রাসুলের অনুসরণ করেছেন আমাদের সামনে তো দ্বিতীয় পথ খোলা নেই রাসুল আমাদের সামনে নেই সরাসরি রাসুলের মুখ থেকে শুনে তার কথা মানব এই সুযোগ আছে আমাদের জন্য শেষ থেকে অউলিল মিনকুম তোমাদের মধ্যে যারা আলেম তোমরা তাদের কথা অনুসরণ করো তাদের দিক নির্দেশন অনুযায়ী চলো যদি চলতে পারো তাহলে নবীকে মান্য করা সব পাবে আর যদি নবীকে মানতে পারো আল্লাহর গোলামি হয়ে যাবে তাহলে এই কোরআনের আয়াতের আলোকে কি প্রমাণিত হয় যে আমাদের জন্য জরুরি হলো আলেমের অনুসরণ করা নাকি আলেমের বিরোধিতা করা কয়েকজন বলছে আমাদের দায়িত্বকে আলেমের অনুসরণ করা না আলেমের বিরোধিতা করা কেন কারণ এই আলেমকে আমাকে মন গড়া কথা বলে নাকি আল্লাহর কথা বলে হ্যাঁ হাতের পাচাঙ্গুল কি সমান আরে ভাই সমান হাতের পাচাঙ্গুল যেমনি ভাবে সমান না দুনিয়ার সব আলেমও সমান হবে না এটাই স্বাভাবিক ইবলিস তার মধ্যেও তো এলেম আছে জ্ঞান আছে কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তার কথা উল্লেখ করেছেন মুফাসিরগণ লেখেন সেই যুগে মুসা আলাইহিসসালাম এবং হারুন আলাইহিসসালামের পরে তাওরাতের সবচেয়ে বেশি এলেম ছিল কারুন তো যুগে যুগে দেখা যায় কিছু কিছু আলেমকে আমরা এমন পাই কিছু কিছু আলেম এমন পাই যারা ইলমের সঙ্গে গাদ্দারি করে নিজের পকেট ভরার জন্য নিজের পেট ভরার জন্য নিজের পিঠ বাঁচানোর জন্য শাসকদের গোলামি করে ক্ষমতাধরদের পা চাটে জাতিকে বিভ্রান্ত করে ভুলভাল ফতোয়া দিয়ে মানুষকে বিভ্রান্ত করে কিন্তু তাদের সংখ্যা কম নাকি বেশি মীর জাফররা যুগে যুগে তাদের সংখ্যা কম হয় না বেশি হয় তো ওলামা একরামের মধ্যে আমরা বুঝতে পারছি দুটো দল হবে একটা দলের মধ্যে কিছু সংখ্যক মানুষ থাকবে যারা মানুষকে বিভ্রান্ত করবে এলেম আছে ভেতরে কিন্তু ইলমের সঙ্গে গাদ্দারি করবে কোরআন এবং হাদিসের ভুল ব্যাখ্যা করবে আরেকদিকে জমহুর ওলামায় কেরাম সংখ্যাগরিষ্ঠ ওলামায় কেরাম থাকবেন যারা ইসলামের হাল ধরে রাখবেন কেয়ামত পর্যন্ত কারণ আমাদের নবীর পর আর কোন নবী দুনিয়াতে আসবে না উম্মতের হালকে ধরবে এ আলেমরাই ধরে রাখবে হাদিসের মধ্যে আছে ওয়াদুল্লাহ আলাল জামা ওমান সাদ্দা সাদ্দা ফিন্নার আল্লাহর সাহায্য হলো জামাতের উপর তার মানে আগেই বলেছি আলেমদের কয় ভাগ দুই ভাগ একটা ভাগ হলো জামাত সংখ্যাগরিষ্ঠ আলেম একদিকে আর একটা ভাগ হলো আমান সাজদা যে আলেমদের এই দল থেকে বিচ্ছিন্ন হয় দুইজন চারজন পাঁচজন এই দল থেকে বিচ্ছিন্ন হয়ে এখন সিনেমা হলে গেলেও তাকে পাওয়া যায় শেয়ার বাজারে গেলেও তার দেখা পাওয়া যায় বিভিন্ন মাল্টি লেভেল মার্কেটিংয়ের সঙ্গেও সে জড়িত আছে এমন কোনো আকামার কোকাম নেই যার সঙ্গে সে জড়িত সে মানুষের সঙ্গে বিভিন্নভাবে খেয়ানত করে তো আমান সাদ্দা এভাবে যে জামাত থেকে বিচ্ছিন্ন হবে সাদ্দা ফিন্নার সে এভাবে বিচ্ছিন্ন অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে তাহলে আমাদের জন্য যেই তিন কাজের কথা কোরআনে বলা হয়েছে এর মধ্যে অন্যতম কাজ হলো আলেমদের অনুসরণ করবো কিন্তু দুইজন চারজন যদি কখনো বিপদগামী হয় আমরা তাদের অনুসরণ করব না বরং জামাতের অনুসরণ করব সংখ্যাগরিষ্ঠ হকপন্থী আলেম কোন দিকে আছে তাদের অনুসরণ করব এই যে বিভিন্ন এলাকায় যে বেদাত হয় জানেন না বেদাত হয় যে বেদাত হয় ইসলামের নামে শিরিক হয় ইসলামের নামে কুফুর হয় ইসলামের নামে ধর্ম ব্যবসা হয় দেখা যায় বিভিন্ন জায়গায় দুইজন চারজন আলেমও এগুলো নেতৃত্ব দেয় দেখা যায় কিনা অনেক সময় মানুষের কাছে দাওয়াত নিয়ে গেলে মানুষ বলে হুজুর আপনি এটা বলছেন আমার অমুক হুজুর তো অন্যরকম বলেছে তো মানুষ দেখা যায় সঠিক পথে আসার ক্ষেত্রে একটা বাধা হয়ে যায় তো এই যুগে আমরা যেই যুগে বাস করছি নিঃসন্দেহে এটা ফেতনার যুগ হাদিসের মধ্যে আছে বাদিরুবিল আমালি ফিতানান কাকিত মুসলিম يصبح الرجل مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا ফেতনার যুগ আসার আগে আমল যা করার জলদি জলদি করে নাও কারণ এমন একটা যুগ শীঘ্রই আসবে আমল করা তো পরের কথা ভেতরে ইমান বাঁচানোই কঠিন হয়ে যাবে অবস্থা এমন হবে মানুষ সকালে ঘুম থেকে উঠবে তখন থাকবে মৌমিন বিকালে হবে কাফের আবার বিকালে হবে মৌমিন সকালে হবে কাফের ইমান হবে কচু পাতার পানির মতো এমন এক ভয়াবহ যুগ চলে আসবে তো সেই যুগের মধ্যে এমন কিছু মানুষ থাকবে রসুল হাদিসে বলেন জাহান্নাম যারা মানুষকে জান্নাতের দাওয়াত দেবে না জাহান্নামের দাওয়াত দেবে এমন এক ফেতনার যুগ তো যেই ফেতনার যুগে ইমান বাঁচানো কঠিন হবে তা আমরা তো এমন একটা ফেতনার যুগেই বসবাস করছি তো এই ফেতনার যুগে যদি ইমান বাঁচাতে চাই কি করতে হবে আমি আপনাদের সহজ একটা দৃষ্টান্ত দিয়ে বোঝাই ঝর্ণার পানি যেখানে পড়ে পানিগুলোকে সেখানে থাকে না একদিক দিয়ে চলে যায় ঝর্ণার পানি যেদিক দিয়ে যায় স্পিডে প্রবাহিত হয় সেখানে যদি আপনি কোনো কিছু ফেলেন সেটা থাকবে না ভেসে যাবে বন্যার পানিও যখন কোনো এলাকায় পানি উঠলো বন্যার পানি একদিকে প্রবাহিত হচ্ছে নদীর পানি একদিকে প্রবাহিত হচ্ছে আপনি যদি কিছু ফেলেন তাহলে স্রোত তাকে ভাসিয়ে নিয়ে যাবে এই যে দেখছেন পানির স্রোতে একটা জিনিস স্থির থাকে না তার যদি নিজস্ব ওজনও থাকে সেই ওজন তাকে স্থির রাখে না ভাসিয়ে নিয়ে যায় এমনকি স্রোত বেশি হলে অনেক সময় নৌকো চলতে পারে না নৌকোকেও ভাসিয়ে নিয়ে যায় কিন্তু পানির নিচে একগুলো ছোট ছোট লতা গাছ দেখেছেন দুটো পাতা তিনটা পাতা একেবারেই ছোট এই ক্ষুদ্রাকৃতির লতা গাছ হাত লাগাতে দেরি ভাঙতে দেরি না এই লতা গাছগুলো পানির নিচে থাকে পানির আঘাতে পানির স্রোতে হেলতে থাকে দুলতে থাকে একবার এদিকে যায় একবার সেদিকে যায় কিন্তু ভেঙে চলে যায় না আচ্ছা, লতা গাছের শক্তি বেশি না একটা আস্ত নৌকার শক্তি বেশি আরে বলেন না নৌকার শক্তি বেশি না লতা গাছের শক্তি বেশি কিন্তু সেই নৌকাটাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে আর নিচে একটা লতা গাছ সেটাকে ভাসিয়ে নিয়ে যেতে পারছে না পার্থক্য কোথায় পার্থক্য এক জায়গায় এই লতা গাছ নিজে দুর্বল ঠিক আছে কিন্তু সে তার শিকড়কে ঢুকিয়ে দিয়েছে মাটির মধ্যে আর মাটি হলো শক্তিশালী এই গাছ যদিও নিজে দুর্বল কিন্তু একটা শক্তিশালী জিনিসের সঙ্গে তার শিকড়ের সম্পর্ক আছে এই কারণে স্রোত তাকে ভাসিয়ে নিয়ে যেতে পারে না আমি দুর্বল আপনি দুর্বল আমরা সবাই দুর্বল কিন্তু ইসলাম দুর্বল না শক্তিশালী এই কোরআন দুর্বল না শক্তিশালী আমরা যদি আমাদের শেকরকে ইসলামের ভিতরে ঢুকিয়ে দিতে পারি যদি দিনের মেহনতের সঙ্গে নিজেদেরকে জড়িয়ে নিতে পারি আমরা দুর্বল হতে পারি এগুলো তো দুর্বল না ফেতনার যুগ ফেতনা আসবে আমরা একটু হেলতে দুলতে পারি কিন্তু আশা করা যায় আমরা বন্যার পানির সঙ্গে ভেসে যাব না কথা তো যুক্ত যুক্ত মনে হচ্ছে নাকি ফেতনার যুগ ইমান যদি বাঁচাতে চাই সহজ পন্থা হলো তুমি দুর্বল ঠিক আছে মজবুত জিনিসের সঙ্গে সম্পর্ক করে নাও তিন কাজের কথা মনে আছে তো কথা ভুললে চলবে না মনে রাখতে হবে তিন কাজের মধ্যে তিন নম্বর কাজ ছিল আলেমের অনুসরণ করো ফেতনার যুগ আলেমের অনুসরণ করতে হবে কেমন অনুসরণ তোমার শিকড়কে এই আলেমদের দেখানো পথের ভেতর তাদের দেখানো জমিনের মধ্যে গেড়ে দাও তাহলে অনেক ভাতা আসবে অনেক ফেতনা আসবে এমনকি কোনো কোনো বিপদগামী আলেমও তোমাকে ভুল মেসেজ দেওয়ার চেষ্টা করবে ভুল পথ দেখাবে কিন্তু ইনশা আল্লাহ সাময়িক যদি একটু হেলে দুলে তুমি যাও তারপর ইনশাল্লাহ ভেসে যাবে না মজবুত হয়ে টিকে থাকবে আমরা যারা আছি আমাদের দিনের জ্ঞান খুবই কম খুবই কম এটা তো স্বীকার করি নাকি কোরআনের এলেম আমাদের কম না বেশি হাদিসের এলেম কম না বেশি যদিও এটা আমাদের একটা গাফলতি আমাদের উদাসীনতা কারণ এই কোরআনের প্রথম আয়াতে ছিল তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন কোরআনের প্রথম আয়াতে বলা হচ্ছে পর কেয়ামতের দিন বান্দাকে বলা হবে ইকরা তুমি নিজে তোমার আমল নামা পাঠ করো স্টাডি করো নিজেই করো কাফা বিনাফসিকা লিয়মা আলাইকা হাসিবা আজকে তোমার হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট আমাকে হিসাব বলে দিতে হবে না নিজেই নিজের হিসাব নিতে পারবে শুরুতেও পড়ো শেষেও পড়ো বান্দা দুনিয়াতে কত দরকার ছিল এর উপর গুরুত্বারোপ করা কিন্তু বান্দার হালত এমন সে তার প্রেমিকার চিঠি পড়তে পারে মায়ের লেখা চিঠি পড়তে পারে এমনকি ইংরেজি হিন্দি উর্দু সব পড়তে পারে আল্লাহ নবীর রেখে যাওয়া সেই কোরআন এবং হাদিস পড়তে পারে না কি কথা কি অবাস্তব মনে হচ্ছে নবী মৃত্যুর আগে আমাদের বলে যাচ্ছেন আলাইকুম বিসুন্নাতি অন্য জায়গায় বলছেন তারাক তফিকুম আমরাইন লাং তাদিল্লুমা বিহিমা চলে যাচ্ছি দুটো জিনিস তোমাদের মধ্যে রেখে যাচ্ছি যতদিন এই দুটোকে আঁকড়ে ধরে রাখবে পথ হারাবে না এক নম্বরে কিতাব আল্লাহ আল্লাহর কিতাব কোরআন নাজিদ দুই নম্বরে সুন্না তার আমি নবীর আদর্শ আমার সুন্না এই দুটো জিনিসকে যতদিন পর্যন্ত আঁকড়ে ধরে রাখবে তোমরা বিপদগামী হবে না সঠিক পথ হারাবে না যুগে যুগে কারা পথ হারায় যাদের ভেতরে ইলমের স্বল্পতা আছে জ্ঞানের স্বল্পতা আছে কোনটা হক আর কোনটা বাতিল পার্থক্য করতে পারে না বিভিন্ন সময় মানুষ এসে অভিযোগ করে যে হুজুর এক এক হুজুর দেখে এক একটা বলে যাব কোথায় আরে বলে কিনা এই প্রশ্ন আমরা কনফিউজড কনফিউশনের মধ্যে পড়ে গিয়েছি কোনটা হক কোনটা বাতিল পার্থক্য করতে পারছি না অথচ রসুল বলেন আমি ইসলামকে রেখে যাচ্ছি দিনের আলোর মতো সুস্পষ্ট কোনো ধরনের অস্পষ্টতা নেই ইসলামের সদৃশ্য ইসলামের উপমা রাতের মতো না ইসলাম হলো দিনের মতো দিনের আলোর মতো একমাত্র যেই ব্যক্তি ধ্বংস হবে সে ছাড়া ইসলাম থেকে কেউ সরতে পারে না ইসলাম স্পষ্ট কে বলছেন কথাটা নবী বলছেন নবীকে মিথ্যা বলেন না সত্য বলেন সঠিক বলেন না ভুল বলেন নবী বলছেন ইসলাম স্পষ্ট এই যুগে মানুষ এসে বলে হুজুর আমি কনফিউজড আমি দ্বিধাগ্রস্ত সত্যকে চিনতে পারছি না সমস্যা কি সত্যের মধ্যে না তার অন্তরের মধ্যে নবী তো বলছেন ইসলাম স্পষ্ট অস্পষ্টতা নেই সে বলছে সত্য চিনতে পারছে না নবীর কথা মিথ্যা না তার ধারণা মিথ্যা তার ধারণা মিথ্যা যেই যুগে নবী দুনিয়াতে ছিলেন সেই যুগে দুইজন ভণ্ড নবীও ছিল নবীর মৃত্যুর পর না নবী দুনিয়াতে থাকতে হক নবী কয়জন একজন আর ভণ্ড নবী কয়জন তাহলে পাল্লা কার ভারী ভণ্ডের পাল্লা ভারী হক একজন ভণ্ড কয়জন দুইজন আচ্ছা ভণ্ড নবীও দাওয়াত দিত কিনা মানুষকে নাকি মুখ বন্ধ করে রাখত তারাও দাওয়াত দিত কাল কেয়ামতের দিন কিছু মানুষ যদি আল্লাহর সামনে দাঁড়িয়ে বলে হে আল্লাহ দুনিয়াতে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ হাসাল্লাম আমাদেরকে একদিকে দাওয়াত দিয়েছে আর এই দুইজন নবীও আরেক দিকে দাওয়াত দিয়েছে তা আমি কনফিউজ ছিলাম আমি জানতাম না কে সত্য কে ভুল কে হক কে বাতিল তা আমার মনে হয়েছে ওই দুইজন সত্য তাই আমি তাদেরকে অনুসরণ করেছি আমার কোনো দোষ নেই তাদেরকে ধরে জাহান নামে ফেলো এই কথা বললেই কে মুক্তি পাওয়া যাবে আরে মুক্তি পাওয়া যাবে সত্য স্পষ্ট বান্দা তোমাকে আমি বিবেক দিয়েছি গরু ছাগল কুকুর বিড়াল তাদেরকে বিবেক দেয়নি এই জন্তু জানোয়ারের সঙ্গে তোমার পার্থক্য এক জায়গায় তারা তাদের বিবেককে কাজে লাগিয়ে সত্যকে চেনার সুযোগ নেই তোমাকে আমি বিবেক দিয়েছি অনর্থক না অন্ধত্ব বরণ করার জন্য না কোরআনে আল্লাহ জায়গায় জায়গায় বলছেন আফালা তা তিরুন তোমরা কি বিবেক খাটাবে না আফালা তুব তোমরা কি দৃষ্টি আফালা তুব তোমরা কি দৃষ্টি মেলে সত্যকে চিনবে না যে কথা বলছিলাম আল্লাহ তালা কোরআনে বলেন ওয়ালাকাদিয়াসারনাল কোরআন আলী জিক্রি ফাহালমি মুদ্দাকির এই কোরআনকে আমি সহজ করেছি উপদেশ গ্রহণের জন্য কোরআন শুধুমাত্র মিলাদ পড়ার বই না যে একজন মানুষ মারা যাবে তখন কোরআনকে বের করা হবে কোরআন আল্লাহ এজন্য নাজিল করেননি কোরআন নাজিল করেছেন হুদাল্লিন নাস সমগ্র বিশ্ব মানবতার হেদায়তের জন্য কেউ যদি চোখ থেকে অন্ধত্বের চশমা সাম্প্রদায়িকতার চশমা দলান্ধতার চশমাকে খুলে কেউ যদি সত্যকে চিনতে চায় আল্লাহ কোরআনের মধ্যে এমন পাওয়ার রেখেছেন এমনভাবে সত্যকে লুকায়িত রেখেছেন এই কোরআন থেকে সত্য পথ দেখাবে সরল পথ দেখাবে তো আল্লাহ তালা আমাদেরকে বিবেক দিয়েছেন সত্যকে চেনার জন্য বিবেক দিয়েছেন সত্যকে বোঝার জন্য বান্দা তার বিবেক দিয়ে দুনিয়া নিয়ে ভাবে সে তার বিজ্ঞানকে কাজে লাগায় তথ্য প্রযুক্তির বিভিন্ন জিনিসকে সে আবিষ্কার করে এই মাথাকে কাজে লাগিয়ে সে চাঁদ পর্যন্ত পৌঁছার চিন্তা করে কিন্তু যেই বিবেক আল্লাহ দিয়েছিলেন কোরআন বোঝার জন্য যেই বিবেক দিয়েছিলেন সত্য চেনার জন্য বিবেক দিয়ে সবই করে কিন্তু প্রকৃত কাজটা শুধু করে না কিন্তু আমাদের প্রকৃত সফর এই দুনিয়ার সফর না আমাদের প্রকৃত সফর আখেরাতে সফর দুনিয়াতে অনেক কিছু আবিষ্কার করলাম আমি নাস্তা বিজ্ঞানী হয়ে মানুষকে চাঁদে পৌঁছে দিয়ে আসলাম কিন্তু আমার তো চিরকাল এখানে অবস্থান থাকবে না কয়েকদিন পর তো হারিয়ে যাবে আমার আবিষ্কার থেকে অন্যরা উপকৃত হবে আমার রেখে যাওয়া আদর্শ থেকে মানুষ দুনিয়াতে শিখবে আমার কি হবে তাই ফিতনার যুগে সত্যের উপর থাকতে চাইলে নিজের শিকড়কে যিনি মেহনতের মধ্যে ওলামায় কেরামের দেখানো পথের মধ্যে দৃঢ়ভাবে গেঁথে দেওয়া দরকার যদি ফেতনার স্রোতে পুরো দুনিয়াও যদি ভেসে যায় আমি নিজে দুর্বল হতে পারি আমার ইমান দুর্বল আমল দুর্বল কিন্তু আশা করি তারা তো সবল ইমান তো সবল ইসলাম তো সবল তাদের সঙ্গে যখন আমার সম্পর্ক থাকবে আমি ইনশাল্লাহ বিপদগামী হব না তো আমার সময়ও খুব বেশি বাকি নেই কর্তৃপক্ষ যে সময় বলেছেন তার থেকে এক সেকেন্ড বেশি সময় আমি নেব না যদিও রাজবাড়ির মধ্যে শুরুর সময়টা ঠিক থাকে না সাতটায় বললে নয়টায় দেওয়া হয় এটা রাজবাড়ির প্রায় সব মাহফিলে দেখেছি বাংলাদেশের অন্য কোনো জেলায় আমার এই অভিজ্ঞতা নেই পরশুদিনও ময়মনসিং গেলাম সাড়ে নয়টায় টাইম দেওয়া ছিল নয়টা উনত্রিশে যেতে দেরি হয়েছে নয়টা উনত্রিশে গিয়ে পৌঁছেছি তিরিশে সরাসরি স্টেজে কিন্তু আলহামদুলিল্লাহ এই শহরের একটা বৈশিষ্ট্য রাজবাড়ির যে টাইম যা দেওয়া হয় তার থেকে দুই ঘন্টা পরে সেটা কর্তৃপক্ষের বিষয় তবে শেষ করার ক্ষেত্রে আমি এক সেকেন্ডও বেশি সময় নেই না তো কর্তৃপক্ষ বিশেষভাবে একটা বিষয় আমাকে বলেছে দাওয়াত তাবলিগ নিঃসন্দেহে একটা হক মেহনত ইসলাম ইসলামের অনেকগুলো দিক আছে নবী এই সবগুলো দিককে উম্মতের মধ্যে আমানত হিসেবে রেখে গিয়েছেন একটা বড় গাড়ি এক চাকা দিয়ে চলে না কয়েকটা চাকা লাগে ইসলাম নামক গাড়ি চলতে গেলেও অনেকগুলো চাকা লাগে ইসলাম চলতে গেলে এলেমের চর্চা লাগে ইলমের পঠন এবং পাঠন ইসলাম চলতে গেলে আত্মশুদ্ধির মেহনত লাগে কারণ মানুষের দৈহিক যেমন অনেক রোগ ব্যাধি হয় আত্মারও রোগ ব্যাধি হয় তার বিয়াতের মেহনত ইসলামের মেহনত লাগে ইসলাম নামক গাড়ি চলতে গেলে দাওয়াতের মেহনত লাগে কারণ প্রচার না থাকলে প্রসার হবে কিভাবে ইসলাম নামক গাড়ি চলতে গেলে জিহাদের প্রয়োজন হয় আমার নবী তার জীবনে সাতাশটা জিহাদও করেছেন কারণ যখন কুফাররা এসে টুটি চেপে ধরে আমাকে ইসলাম ইসলামের উপর থাকতে দিবে না তখন বাধ্য হয়ে ক্যান্সারের চিকিৎসাও করতে হয় সবগুলো চাকা যখন ঠিক থাকে ইসলামের গাড়ি সামনের দিকে এগোতে থাকে কোনো একটা চাকা যদি নষ্ট হয় অন্য চাকা যতই দামি হোক না কেন ইসলাম সামনের দিকে আগাবে দাওয়াত তাবলিক ইসলামের একটা সাইড এবং গুরুত্বপূর্ণ একটা নবীর রেখে যাওয়া মেহনত একটা ইমানের মেহনত বর্তমানে প্রচলিত যে দাওয়াত তাবলিক আছে এই ব্যাপারে ইলিয়াস রহমতুল্লাহ আলে যার হাত ধরে মেহনতের সূচনা তিনি বলেন লোকেরা এর নাম রেখে দিয়েছে দাওয়াত তাবলিক এই নাম আমরা রাখিনি যদি আমরা নাম রাখতাম তাহলে এর নাম দিতাম তেহরিকে ইমান ইমানের মেহনত ইমানের আন্দোলন কারণ এই দাওয়াত তাবলিগের মেহনতে মূল উদ্দেশ্য থাকে মানুষের ইমানটা ঠিক করা যারা দাওয়াত দিতে যায় অন্যের ইমানের ঠিকাদার নিয়ে যায় না বরং শুরুতে বলাই হয় নিজের ইমানটাকে মজবুত করার জন্য এই মেহনতের যাচ্ছি কারণ কোনো ভারী বস্তু আকাশের দিকে ছুড়লে সেটাকে মহাশূন্য ভেদ করে আকাশে পৌঁছে যায় নাকি একটু উপরে গিয়ে নিজের কাছেই ফিরে আসে আমি যখন বারবার বারবার এই মুখ দিয়ে আল্লাহর কথা বলবো রসুলের কথা বলবো কোরআনের কথা বলবো বারবার বলতে বলতে আমার শ্রোতার ফায়দা হোক না হোক আমার দিলের মধ্যে ইনশাল্লাহ বসে যাবে আমরা যে ট্যাপ দিয়ে উজু করি ট্যাপ তো বুঝেন ট্যাপ কল এই ট্যাপ কল অনেক সময় এমন হয় বন্ধ করলেও এক ফোঁটা দুই ফোঁটা করে পানি পড়তে থাকে যেই জায়গায় পানিটা পড়ে তাকালে দেখবেন নিচে ফ্লোরের উপর দাগ পড়ে যায় পরে কিনা আপনি চাইলে এক হাজার লিটারের একটা টাঙ্কি এনে পুরো পানি ভর্তি টাঙ্কি এনে পুরো পানিটা একটা ফ্লোরে ফেলেন দাগ পড়বে দাগ পড়বে পড়বে না কিন্তু দেখা যাচ্ছে এক ফোঁটা দু ফোঁটা করে পানি পড়ছে সেখানে দাগ পড়ে যাচ্ছে পার্থক্য কোথায় পার্থক্য হলো এখানে যে এখানে যদিও এক হাজার লিটার পানি ঢালা হয়েছে ঢালা হয়েছে এটা গড়িয়ে চলে গিয়েছে স্থির থাকেনি সেখানে পরিমাণ যদিও কম পড়তে পড়তে পড়তে দাগ পড়ে গিয়েছে আমরা একদিন ইমানের কথা অনেক বললাম অনেক শুনলাম সারা বছর খবর নেই তো মোবাইলে ব্যাটারি চার্জ একবার দিলে কি এক বছর যায় আর যায় দুই দিন গেলেই তো চার্জ শেষ অ্যান্ড্রয়েড মোবাইল হলে তো এক ঘন্টা বা একদিন পার করা মুশকিল একদিন গেলেই দেখা যায় চার্জ সমাপ্ত হয়ে যায় তো ইমানের মেহনতের মধ্যে দাওয়াত তাবলিগের মেহনতের মধ্যে মূলত এটা শেখানো হয় প্রতিদিন আড়াই ঘন্টা মিনিমাম তুমি এই হক কথা বলতে থাকো মানুষকে যখন বারবার বলবে বারবার বলবে তোমার ভেতরে ইনশা আল্লাহ ইমান মজবুত হয়ে বসে যাবে যার কারণে দাওয়াত তাবলিগ কোনো দল না এটা কি কোনো দল আওয়ামী লীগ বিএনপি জামাত হেফাজত এগুলো যেমন দল দাওয়াত তাবলিক কোনো দল না যার কারণে এটা সবার জন্য উন্মুক্ত তুমি রাজনৈতিক ক্ষেত্রে যেই দল করো তোমার ভাষা যা হোক তোমার রং যা হোক তুমি যেই মাঝহের লোকই হও না কেন তোমার এই সম্পর্কগুলো তোমার ব্যক্তি জীবনের সাথে কিন্তু এটা সবার জন্য উন্মুক্ত এরা রাজনীতিও করবে না অর্থনৈতিক ক্ষেত্রে গিয়েও মাথা ঘামাবে না এদের কাজ হলো শুধু ইমানের মেহনত করা কিন্তু দুঃখজনক হলেও সত্য এরকম একটা নিরপেক্ষ অরাজনৈতিক দলের মধ্যেও ফেতনা ঢুকে গিয়েছে জামানাটাই তো ফেতনার জামানা তো যেহেতু ফেতনার জামানা সব ক্ষেত্রে ফেতনা ঢুকবে এটাই স্বাভাবিক কিন্তু ফেতনা ঢোকা একদিকে যেমন ভয়ের বিষয় আর একদিকে এটা আশারও বিষয় কেন আল্লাহ তালা কোরআনে অনেক আয়াতেই বলেছেন আমি আলোচনার দিকে যাচ্ছি না অনেক জায়গায় আল্লাহ বলেছেন যে এই যে বিভিন্ন বিধান আল্লাহ দেন বিভিন্ন ফেতনা যে মানুষের সামনে আসে এর উদ্দেশ্য হলো পরীক্ষা করা আল্লাহ ফিল্টারিং করতে চান আল্লাহ দেখতে চান এই ফেতনা আসার পর কে হককে আঁকড়ে ধরে আর কে তার দলান্ধতার দিকে ছুটে পালায় দাওয়াত তাবলিগের মধ্যে একটা যে ঝামেলা ঢুকে গিয়েছে জানেন তো সবাই নাকি শুনেছেন না সবাই এখন তো এই খবর যারা তাবলিগে কোনোদিন সময় দেয়নি তারাও মোটামুটি জানে কারণ গত বছর দুই সালের পহেলা ডিসেম্বর টঙ্গীর মাঠে যে নির্মম ট্র্যাজেডি ঘটেছে এই ঘটনা তো কারোই অজানা নয় তা আমাকে কর্তৃপক্ষ বিশেষভাবে অনুরোধ করেছে যে কোন বিষয়কে কেন্দ্র করে এই ভাগাভাগি এই দলাদলি এই মারামারি এই বিষয়ে একটু সবার সামনে আলোকপাত করতে আর এই ক্ষেত্রে আমাদের করণীয় কি সেই বিষয়টা একটু বলে যেতে তা আমি অল্প সময়ের মধ্যে এই বিষয়ে ইনশাল্লাহ দৃষ্টি আকর্ষণ করব দাওয়াত তাবলিগের মেহনত এই মেহনতের অন্যতম বৈশিষ্ট্য হলো এখানে কোনো ব্যক্তিকে হাইলাইট করা হয় না যারা ইস্তেমার মাঠে গিয়েছেন কারা কারা গিয়েছেন একটা হাত তুলেন দেখি মাসাল্লাহ মাসাল্লাহ অনেকেই যারা ইস্তেমার মাঠে গিয়েছেন ইস্তেমার বয়ান শুনেছেন কোনোদিন দেখেছেন বয়ানের আগে বক্তার নাম ঘোষণা করা হয় কোনোদিন অথচ দুনিয়াতে এমন একটা মাহফিলও মনে হয় দেখাতে পারবেন না যেখানে বক্তার নাম ঘোষণা করা হয় না এমনকি নামের আগে দুই লাইন ডিগ্রি নামের পরে দশ লাইন প্রশংসাও লিখে দেওয়া হয় কিন্তু ইস্তেমার মাঠে কোনোদিনও আমরা শুনিনি যে কারো নাম ঘোষণা করা হয়েছে কেন কারণ উদ্দেশ্য হলো কোনো ব্যক্তির দিকে মানুষকে দাওয়াত দেওয়া না মানুষকে কোনো ব্যক্তির দিকে ঝুঁকানো না উদ্দেশ্য হলো কে বলল সেটা দেখো না কি বলল সেটা দেখো কথা বুঝতে পারছেন কে বলল সেটা দেখার দরকার নেই কি বলল সেটা দেখো দুনিয়াতে বিভিন্ন পীরের মেহনতের মধ্যে দেখা যায় পীর সাহেব দুনিয়া থেকে চলে যান তার ছেলে ক্ষমতায় আসে তার ছেলে চলে যায় নাতি আসে তো একটা পর্যায়ে দেখা যায় হয়তো পীর সাহেব হক ছিলেন কিন্তু যেতে যেতে যেতে একটা পর্যায়ে দেখা যায় এমন কেউ তার উত্তরাধিকারী হয়ে যায় যারা এলেম নেই যে মূর্খ জানে না তো বিভিন্ন বেদান তার মধ্যে ঢুকে যায় কিন্তু ইলিয়াস রহমতুল্লাহ আলী চলে গিয়েছেন তারপর ইউসুফ কান্দলবিও চলে গিয়েছেন তারপর এনামুল হাসান কান্দলবিও চলে গিয়েছেন উনিশশো সালে দাওয়াত লীগের সূচনা এখন দুই হাজার পঁচানব্বই বছর হয়ে গিয়েছে কিন্তু মেহনতের মধ্যে এতকাল পর্যন্ত দেখা যায় কোনো কিছু ঢোকেনি কেন ঢোকেনি বুঝতে পারছেন তো ব্যক্তির দিকে যদি ডাকা হতো তাহলে কোনো না কোনো সমস্যা ঢুকেই যেত ব্যক্তির দিকে যেহেতু ডাকা হয় না উম্মতের হকপন্থী আলেমরা হকপন্থী মুরব্বীরা যেহেতু এর নেতৃত্ব দিয়ে আসছে তো সবাই তো কোনোদিন বাতিল হতে পারে না পারে রসুল হাদিসে বলেন আল্লাহ কোনোদিনও আমার গোটা উম্মতকে একসঙ্গে গোমরাহ করবেন না একসঙ্গে সবাই কোনো কালে খারাপ হবে না কিছু মানুষ হলেও হকের উপর থাকবে দাওয়াত তাবলিগের বড় একটা বৈশিষ্ট্য ছিল এটা কিন্তু এই যুগে এসে দেখা যায় মাওলানা সাদ কান্ধলবী রহমতুল্লাহ আলী হাফিজহুল্লাহ হাদাহুল্লাহ নাম শুনেছেন সবাই মাওলানা সাদ সাহেব তিনি এসে দাবি করেছেন যে আমি আমির অন্যরা বলছেন না আপনি আমির না এই বিষয়টাকে কেন্দ্র করে দুটো দল একদল বলে হা হ্যাঁ, উনি আমাদের আমির আমাদের নেতা উনি যা বলবেন তা করব। আরেক দল বলে না কোনো একক নেতা চলবে না আমাদেরকে মুরব্বীরা সবাই মিলে যে দিক নির্দেশনা দিবে আমরা সেটা করব। দল কয়টা হলো আরে বলেন না কয়টা দুইটা কিসের ভিত্তিতে হলো একদল বলছে ওনাকে আমির মানি আরেক দল বলছে ওনাকে আমির মানি না যারা বলছে আমির মানি তারা ওনার নেতৃত্ব প্রতিষ্ঠা করার জন্য লড়াই করে যাচ্ছে যারা বলছেন একক ব্যক্তিকে আমির মানি না তারা ওনার বিপক্ষে অবস্থান নিচ্ছে এবং তারা হকের পক্ষে কাজ করে যাচ্ছে এবার আপনি বলতে পারেন উনি আমির দাবি করেছে আমির মেনে নিলেই তো হয়ে যায় তাহলে তো ঝামেলা শেষ হয়ে যায় কিন্তু কথা হলো ইসলাম আমাদেরকে শিখিয়েছে আমাদেরকে সর্বদা হকের পক্ষে থাকতে হবে আমার বাবা একদিকে হক একদিকে আমি কোন দিকে যাব। আমার নেতা একদিকে হক একদিকে আমি কোন দিকে যাব। কেউ যদি তার নেতার কারণে কোরআন সুন্নাহকে ছেড়ে দেয় কেউ যদি তার বাবার কথার কারণে ইসলামকে ছেড়ে দেয় সে জান্নাতে যাবে নাকি জাহান নামে আমার নেতা আমার বাবা দুনিয়ার সবাই আমাকে একদিকে ডাকছে আল্লাহ এবং তার রসুল আমাকে আরেক দিকে ডাকছেন যদি মুসলমান হই আমি কোন দিকে যাব আল্লাহ এবং তার রসুলের দিকে যারা বলছে তাকে আমির মানে না তারা বলছে যে উনি যে কথাগুলো বলেন যে বয়ানগুলো করেন মানুষকে যে শিক্ষাগুলো দেন এর মধ্যে অনেকগুলোই দেখা যায় কোরআন এবং হাদিসের সঙ্গে সাংঘর্ষিক অথচ কোন মুসলমান কখনো কোরআন এবং হাদিসের বাইরে যেতে পারে না অল্প সময়ে শুধু দু একটা দৃষ্টান্ত দিচ্ছি যেমন এক বয়ানে তিনি বলেছেন আল্লাহর হাতে হেদায়ত নেই যদি আল্লাহর হাতে হেদায়ত থাকতো আল্লাহ আমাদেরকে দাওয়াতের কাজ করার আদেশ দিতেন না নওয়াজবিল্লাহ মিন্দাল অথচ হেদায়ত কার হাতে আপনার মসজিদের ইমামের হাতে হেদায়ত আছে আর ইমাম দূরের কথা নবীর হাতেও হেদায়ত নেই আল্লাহ তালা কোরআনে বলেন ইন্না কালা ইমান আহবাবতা নবী যাকে ভালোবাসেন তাকে হেদায়ত দিতে পারবেন না নবীর চাচা আবু তলেব যখন মৃত্যু সজ্জায় শায়িত নবী বারবার বলছিলেন চাচা একটা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর মাত্র একটা কালেমা পাঠ করেন আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করব চাচা কালেমা পড়েছেন তার মানে নবীর হাতে হেদায়েত আছে হেদায়েত কার হাতে আল্লাহ তালা নিজে বলছেন আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দেন তাহলে হেদায়েতের মালিক কে এই গেল এক কথা আরেক বয়ানে তিনি বলছেন মুসা আলাইহি সালাম তিনি দাওয়াতের কাজ ছেড়ে তুর পাহাড়ে গিয়েছেন তাওরাত আনতে চল্লিশ দিন সেই তুর পাহাড়ে অবস্থান করেছিলেন তো দাওয়াতের মেহনত ছেড়ে কিতাব আনতে যাওয়ার কারণে তার সম্প্রদায়ের এক লক্ষ আঠাশি হাজার মানুষ গোমরা হয়ে গিয়েছে তার মানে এর দ্বারা তিনি বোঝাতে চাচ্ছেন আলে মোলামা যারা আছে সব সময় দাওয়াত তাবলিগের পরে থাকতে হবে তারা যদি দাওয়াত তাবলিগ ছেড়ে মাদ্রাসায় যায় মসজিদে যায় কিতাবের খেদমতে যায় মানুষ গোমরা হয়ে যাবে তাহলে একজন নবী আল্লাহর নবী মুসা তিনি তুর পাহাড়ে কিতাব আনতে গিয়েছেন কার আদেশে নাকি শয়তানের আদেশে নবী দাওয়াতের কাজ করলেও আল্লাহর আদেশে করেন কিতাব আনতে গেলেও আল্লাহর আদেশে যান তো আপনি বলছেন নবীর এই কাজ করা ঠিক হয়নি এটা করার কারণে মানুষ গোমরা হয়েছে তো নবীর সামনে এই কথা বললে তাকে নবীর কাঁধে গিয়ে পড়েন আল্লাহর উপর গিয়ে পড়েন ইউসুফ আলী ইসলামের ব্যাপারে বলেছেন ইউসুফ নবী যখন জেলে ছিলেন জানেন তো ঘটনা জুলাইখা তাকে কুপ্রস্তাব দিয়েছিল রাজি হননি তাকে ষড়যন্ত্র করে জেলে পাঠানো হয় জেলের মধ্যে দুই ব্যক্তি স্বপ্ন দেখেছিল সেই স্বপ্নের ব্যাখ্যা জানতে এসেছিল ইউসুফ আলী ইসলামের কাছে তিনি তাদেরকে ব্যাখ্যা বলে দিয়েছিলেন যে একজনের ব্যাখ্যা হলো তোমাকে সলিতে চড়িয়ে হত্যা করা হবে আর একজনের ব্যাখ্যা হলো তুমি রাজার খাদেম হবে তো যেই ব্যক্তি রাজার খাদেম হবে ইউসুফ নবী তাকে বলে দিলেন তুমি উদ্কুর নিয়ে রব্বিক তোমার মনিবের কাছে গিয়ে আমার কথা একটু স্মরণ করবে যে আমি একজন নিরাপরাধ ব্যক্তি নির্দোষ ব্যক্তি মিথ্যা মামলায় আমাকে ফাঁসিয়ে এ জেলে ফেলে রাখা হয়েছে এই কথাটা বলবে তো হজরত সাদ সাহেব বলেন ইউসুফ আলী ইসলাম এই কথা বলার মাধ্যমে ওনার ভরসা আল্লাহর উপর ছিল না ওই ব্যক্তির উপর ছিল এই কারণে অতিরিক্ত সাত বছর জেল খাটতে হয়েছে নওয়াজ নবীর আল্লাহর উপর ভরসা ছিল না আর আপনার এত বেশি ভরসা আপনি নবীর ভুল ধরতে পারছেন এটা কি সহি না গলত নবী ভুল করেন আর আমরা এসে ভুল ধরব আমাদেরকে এই শিক্ষা দেওয়া হয়েছে তাহলে আমি আগেই বলেছি দাওয়াত তাবলিগের নাম মানুষ রেখেছে দাওয়াত তাবলিগ ইলিয়াস রহমতুল্লাহ আলাই বলেন আমি এই নাম রাখিনি যদি রাখতাম তাহলে নাম দিতাম ইমানের মেহনত ইমানের মেহনত মানুষ করে ইমান শেখার জন্য না বেইমানে শেখার জন্য ইমান শিখতে এসে তাকে যদি বলা হয় অমুক নবী এই ভুল করেছে তমুক নবীর এই কাজ করা উচিত হয়নি আল্লাহর হাতে হেদায়ত নেই এই শিক্ষাগুলো যদি মানুষের কানে দেওয়া হয় মানুষ এই মেহনত করে তাবলিগে সময় দিয়ে ইমান নিয়ে ঘরে ফিরবে না বেঈমান নিয়ে ঘরে ফিরবে তো উম্মতের আলেমরা বাংলাদেশের আলেমরা পাকিস্তানের আলেমরা ভারতের আলেমরা আরব বিশ্বের আলেমরা তারা বললেন এই ব্যক্তি এত পরিমাণ ভুল কথা বলেন যে তিনি এখন আর অনুসরণের উপযুক্ত না দু একটা ভুল কথা সবাই বলতে পারে স্বাভাবিক কিন্তু একজন মানুষের ভুলের পরিমাণ যখন বেশি হয়ে যায় আর তিনি যখন নেতৃত্ব দেন তো স্বাভাবিকভাবেই মানুষ তার দ্বারা বিপদগামী হবে কারণ মানুষ তার নেতার কথা শোনে আমি এখানে বসে কথা বলছি আমার সামনে বেশি থেকে বেশি এক হাজার মানুষ আছেন কিন্তু ইস্তেমার মাঠে যখন একটা কথা বলা হয় সেখানে এক হাজার মানুষ থাকে না কয়েক লাখ মানুষ থাকে তো ইস্তেমার মাঠে বসে যদি এই ব্যক্তি মানুষের কাছে এরকম ভুল সবক শেখায় ভুল আকিদা শেখায় এত দেশের এত মানুষ তারা ঘরে ফিরে যাবে তার হক নিয়ে ফিরবে না বাতিল নিয়ে ফিরবে তো মানুষ যখন ভুল পথে চলে যায় সতর্ক করা কার দায়িত্ব আলেমের দায়িত্ব না মূর্খের দায়িত্ব আরে বলেন না কার দায়িত্ব তো উম্মতের ওলামায় কেরাম তারা এসে মানুষকে বোঝাতে লাগলেন যে মানুষ তাবলিগের মেহনত করো ব্যক্তি পূজা করো না এখানে কোনো ব্যক্তির হাতে মরিদ বানানো হয় না কোনো ব্যক্তি এখানে উদ্দেশ্য না এতকাল পর্যন্ত আমরা মেহনত করেছি কোরআন এবং হাদিসকে সামনে রেখেছি আর এখন কি তুমি ব্যক্তির জন্য কোরআন হাদিসকে পেছনে ফেলবে যে সেই ব্যক্তি কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা দিল তুমি বলবে না আমি কোরআন হাদিসকে অস্বীকার করতে পারি কিন্তু এই ব্যক্তিকে ছাড়তে রাজি না গত বছর এক ডিসেম্বর যে মারামারি হলো কারা কাদেরকে মেরেছে ময়দানের মধ্যে ওলামায় কেরাম ছিলেন এবং ছাত্ররা ছিল যাদের এক একজনের সিনার মধ্যে আল্লাহ তালার কিতাব কোরআন মাজিদ রয়েছে যাদের এক একজনের দাম এই দুনিয়ার মধ্যে সবার চাইতে বেশি এমনকি রসুল বলেন ফাদুল আলিমি আল আবিদি কা ফদলি আলা আদনাকুম একজন বান্দা আল্লাহর এবাদত করে আর একজন বান্দার ভেতরে এলেম আছে সে আলেম তো এবাদতকারীর উপর আলেমের মর্যাদা সেরকম যেমন তোমাদের একজন সাধারণ ব্যক্তির উপর আমি নবীর মর্যাদা হাদিসের মধ্যে রাসুল বলেন ওয়াইনাল আলিম মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ হিতানু ফিল মা আলেমের জন্য আসমানে যারা আছে জমিনে যারা আছে সবাই দোয়া করে এমনকি সমুদ্রের মাছও আলেমের জন্য দোয়া করে তা আলেমকে আল্লাহ এত মর্যাদা দিয়েছেন কিন্তু কিছু মানুষ যখন দেখলো এই আলেমরা তার ভুল ধরিয়ে দিচ্ছে তাকে বলছে তোমার এই কাজ ভুল সঠিক হলো এটা তাদের সহ্য হয়নি তারা এখন উদ্যোগ নিল এই আলেমদের গায়ে হাত তুলতে হবে নওয়াজবিল্লাহ তো সেই ময়দানের মধ্যে আলেমদের উপর তালিব এলিমদের উপর আঘাত করা হলো বিশেষ করে সবার মাথাকে টার্গেট করা হলো যেই আঘাতগুলো হয়েছে খবর নিলে দেখতে পাবেন অধিকাংশ আঘাত হয়েছে মাথায় কেন এই মাথা দিয়ে কোরআন শেখো এই মাথা দিয়ে হাদিস শেখো তারপর মানুষের কাছে গিয়ে বলো আমরা ভুল আর তোমরা সহি তোমার মাথাকে নষ্ট করে দিব এবার দেখে কিভাবে আমাদের ভুল ধরো নামাজ একজন মুসলমান সে হকের উপর আছে না বাতিলের উপর চলে গিয়েছে এর অন্যতম একটা আলামত হলো রাসুল হাদিসের মধ্যে বলেন এবং হাফিজ ইবনু হাজার রহমতুল্লাহ আলাই ফথুল বাড়ি বুখারি শরীফের সরা সেই ফথুল বাড়িতে হাদিস উল্লেখ করেন এরপর বলেন হাদিসের মান হাসান অর্থাৎ হাদিসটা গ্রহণযোগ্য রসুল বলেন দামান হারামা একজন ব্যক্তি ততদিন পর্যন্ত তার দিনের উদারতার মধ্যে থাকে হকের উপর থাকে যতদিন পর্যন্ত তার হাতে কোন হারাম রক্ত প্রবাহিত না হয় মুসলমানের রক্ত হারাম না হালাল হালাল তার মানে রক্ত যে কেউ চাইলেই রক্তপাত করতে পারবে রক্ত হারাম কারো জন্য মুসলমানের রক্ত ঝরানো জায়েজ নেই রসুল বিদায় হজের ভাষণে বলে গিয়েছেন ইন্না দিমা আকুম আলাইকুম হারাম এই যে মুসলমান তোমরা যারা আছো তোমাদের রক্ত হারাম তোমাদের সম্মান হারাম তোমাদের সম্পদ হারাম এই সবগুলোকে সম্মানিত করা হয়েছে যেমনি ভাবে এই কাবা শরীফ এই মক্কা শরীফ এবং এই দিনটা যেমনি ভাবে সম্মানিত মুসলমানের রক্ত মুসলমানের ইজ্জত মুসলমানের সম্মানও সম্মানিত কোনো মানুষের জন্য জায়েজ নেই মুসলমানের রক্তপাত করা মুসলমানের সম্পদ ছিনিয়ে নেওয়া বা মুসলমানকে বেইজ্জতি করা রসুল হাদিসের মধ্যে বলেন একজন মানুষ যখন অন্যের রক্তপাত করে তার হাতে যখন আল্লাহ যেই রক্তপাতকে হারাম করেছেন সেই রক্ত যখন তার হাত রঞ্জিত হয় সে আর হকের উপর থাকে না এই যে মানুষগুলো নিজেদের আমিরকে দুনিয়ার বুকে আমির হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য উম্মতের শ্রেষ্ঠ সন্তানরা উম্মতের সূর্য সন্তানরা আলেমদের গায়ে হাত তুলল তালবে আলিমদের হাতে রক্তে নিজেদের হাতকে রঞ্জিত করলো এই মানুষগুলো হক না বাতিল এটা বোঝার জন্য কি অনেক বেশি দূরদর্শিতার প্রয়োজন আছে একটা দৃষ্টান্তই তো যথেষ্ট যারা সকাল থেকে সন্ধ্যা আলেমদের গিবত করে যারা সকাল থেকে সন্ধ্যা মানুষের কাছে গিয়ে আলেমদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ দায়ের করে এমনকি আমাদের মতো সাধারণ সাধারণ আলেমের পেছনেও তারা এই পরিমাণ ষড়যন্ত্র করেছে ডিবির কাছে গিয়ে ভুল তথ্য দায়ের করেছে মিথ্যা মামলা করা ষড়যন্ত্র করেছে থানা পুলিশ দিয়ে হয়রানি করা ষড়যন্ত্র করেছে কেন যে একজন আলেমকেও সমাজে টিকে থাকতে দেওয়া যাবে না তো যাদের লড়াই আলেমের বিরুদ্ধে যারা নবীর ওয়ারিসদেরকে দেখতে পারে না তারা হক না বাতিল তো দাওয়াত তাবলিগের মেহনত ছিল এক মেহনত এই যুগে এসে যায় মেহনতের দুটো ধারা বের হয়েছে একদল বলে দাওয়াত তাবলিগের মেহনত করব কিন্তু ওলামায় কেরামকে মেনে করব। আরেক দল বলে না দাওয়াত তাবলিগের মেহনত করব সাদ সাহেবকে মেনে করব কোন আলেমকে মানতে রাজি না তো কোরআনে আমাদেরকে কি বলা হয়েছে তুমি মূর্খের অনুসরণ করো না আলেমের অনুসরণ করো একজন মানুষ তিন চিল্লা দিল তিন চিল্লা বোঝেন চার মাস সময় তাবলিগে লাগালো চার মাস তাবলিগে লাগালে কি সে আলেম হয়ে যায় সে কি কোরআন হাদিস শিখে ফেলে তাহলে আমার জন্য জরুরি কি এই যে যেই ব্যক্তি তিন চিল্লা দিয়ে আসলো আমি তার অনুসরণ করব না আলেমের অনুসরণ করব। যদি এই মূর্খের অনুসরণ করি তো সে নিজেই তো অন্ধ এক অন্ধ তো আরেক অন্ধকে পথ দেখাতে পারে না কিন্তু আজকাল তারা বলছে আলেম মানতে রাজি না এই যে তিন চিল্লা যারা দিয়েছে ওরাই আমাদের মুরব্বী ওরা যে বয়ান দিবে আমরা সেটাই মানব সেটাই করব আরে ভাই তোমার যাকে তুমি মানছ সেই তো অন্ধ তো অন্ধ কিভাবে তোমাকে পথ দেখাবে তো অন্ধ যখন জাহান নামে যাবে তোমাকেও তো জাহান নামের দিকেই নিয়ে যাবে তো এই যে একটা ফেতনা দাওয়াত তাবলিগের মধ্যে ঢুকে পড়েছে আল্লাহ হেফাজত করুন তো এই ফেতনার হালতে আমাদের জন্য সবচেয়ে বেশি করণীয় কি আলেমদের সঙ্গ ছাড়া না আলেমদের সঙ্গ ধরে রাখা হ্যাঁ এবার তারা বলে আমাদের সঙ্গেও দুই চারজন আলেম আছে কথা যদি আগের কথাগুলো মনে থাকে আমি শুরুতেই বলে এসেছিলাম হাতের কি সমান তা দুই একজনকে তো আমরা সিনেমা হলে গেলেও পাই দুই একজনকে তো আমরা সেই মাল্টিলেভেল মার্কেটিং শেয়ার মার্কেটিং এগুলোর সঙ্গেও জড়িত পাই দুই একজন দলিল হয় না অধিকাংশ যেদিকে থাকে সেদিকে দলিল হয় গোটা উন্মত উদাহরণস্বরূপ ধরে নিলাম উম্মতের আলেম এক হাজার জন নয়শো নিরানব্বই জন একদিকে আর একজন আরেক দিকে তা আমার উচিত কোন দিকে যাওয়া নয়শো নিরানব্বইয়ের দিকেই যাওয়া তো এজন্য ফেতনার যুগ কর্তৃপক্ষ যেহেতু বলেছে তাই আমি এখানে এই বিষয়ে আলোচনা করলাম অন্যথায় এখানে অনেকে এমন আছে যারা কোনোদিন দাওয়াত তাবলিগের মেহনত করেনি একদিনের জন্য সময় দেয়নি তারা হয়তো কেউ কেউ পেরেশান যে হুজুর এত বিষয় থাকতে এই বিষয়ে কেন আলোচনা করলো তো যারা দাওয়াত দিয়েছে তারা যে বিষয় নির্ধারণ করবে বক্তা সেই বিষয়ে আলোচনা করবে এটাই স্বাভাবিক সেই হিসাবে প্রসঙ্গক্রমে মাঝখানে এই কথাটা আমি বললাম তো ফিরে যাই প্রথম কথায় ইসলাম সম্মানিত দিন সম্মানিত কোরআন সম্মানিত আল্লাহ তালা কোরআনকে সম্মানিত বানিয়েছেন আমি যদি একজন সাধারণ মানুষ যেই মানুষের শুরু হয়েছে এক ফোটা নাপাক পানি দিয়ে আমি যদি সম্মানিত হতে চাই একটাই পথ খোলা আছে তুমি সম্মানিত কোরআন সম্মানিত ইসলাম সম্মানিত নবীর দেখানো পথে উঠে যাও তুমি নিজেও সম্মানিত হয়ে যাবে কোরআনের ছোট্ট একটা সুরা ও লাশ ইন্নাল ইনসান লাফি খুসুর অনেকের হয়তো মুখস্থ আছে ইমাম শাহি রহমতুল্লাহ আলী বলেন আল্লাহ যদি কোরআনে শুধুমাত্র এই একটা সুরা নাজিল করতেন তাহলে মানুষের হেদায়তের জন্য যথেষ্ট হয়ে যেত এই সুরার মধ্যে আল্লাহ বলেন ওয়াল আসর যুগের শপথ সময়ের শপথ ইন্নাল ইনসান লাফি খুসুর নিশ্চয়ই সকল মানুষ ক্ষতির মধ্যে আছে আমিও ক্ষতির মধ্যে আপনিও ক্ষতির মধ্যে তাহলে লাভের মধ্যে কে আছে আল্লাহ বলছেন চার শ্রেণীর মানুষ লাভের মধ্যে আছে এই চার শ্রেণী বাদ দিলে দুনিয়াতে যারা আছে সবাই ক্ষতির মধ্যে আছে চার শ্রেণী কারা এটা বলেই আমি আমার আলোচনা শেষ করে দেব কর্তৃপক্ষকে অনুরোধ করছি প্রধান অতিথিকে স্টেজে নিয়ে আসেন এক নম্বর ইল্লাল্লাদিন আমানু যারা ইমান এনেছে তারা ক্ষতির মধ্যে নেই লাভের মধ্যে আছে আমরা যারা আছি আমরা সবাই ইমান এনেছি কার উপর প্রথম গুণ আমাদের মধ্যে আছে আল্লাহ আমরা ক্ষতিগ্রস্ত না আমরা লাভের মধ্যে আছি আমরা লাভবান এই কালেমা আমাদেরকে ক্ষতির মধ্যে ফেলবে না আমাদেরকে যেতে দেবে না যদি কালেমাকে ধরে রাখি কালেমা যেমনি ভাবে জান্নাতে যাবে ইনশাল্লাহ আমাদেরকে রেখে যাবে না আমাদেরকে সঙ্গে নিয়ে যাবে দ্বিতীয় গুণ ও আমিল সালিহাত ইমান এনেছো কাজ শেষ না একদিন কালেমা পরে রেখে দিয়েছো কাজ শেষ না এবার তোমার উচিত হলো কালেমার দেখানো পথে চলো নেক আমল করো তোমার নবী যেভাবে সালাত আদায় করেছেন সেভাবে সালাত আদায় করো যেভাবে রোজা রেখেছেন সেভাবে রোজা রাখো নবী যা যা করেছেন তুমি তা তা করো এই যদি করতে পারো দ্বিতীয় গুণ তোমার মধ্যে আছে যদি কোনো মানুষ শুধু ইমান নিয়ে কবর যেতে পারে নিঃসন্দেহে একদিন না একদিন জান্নাতে যাবে কিন্তু যদি তার আমল না থাকে আমল ছাড়া যদি সে কবরে যায় তো জান্নাতে তো যাবে ঠিক আছে কিন্তু গুণা যেহেতু করে গিয়েছে কিছুকাল শাস্তি পেয়ে তারপর যাবে ভাই আপনাদেরকে জিজ্ঞেস করি দুনিয়ার আগুনে এক দিনের জন্য না এক ঘন্টার জন্য না এক মিনিটের জন্য ঝাঁপিয়ে পড়তে কেউ রাজি আছেন দুনিয়ার আগুন আখরাতের আগুনের সঙ্গে যে আগুনের তুলনাই হয় না তো কাল কেয়ামতের দিন আমার মহান আল্লাহ যদি আমাকে মাত্র এক ঘন্টার জন্য জাহান নামে ফেলেন সেই জাহান নামের শাস্তি সহর ক্ষমতা কারো আছে তা আমরা কি কিছুকাল জাহান নামে থেকে জান্নাতে যেতে চাই নাকি মরার পর প্রথম ধাপেই জান্নাতে যেতে চাই যদি প্রথম ধাপে জান্নাতে যেতে চাই শুধু কালেমা পরে রেখে দিলেই হবে না নেক আমল করতে হবে নামাজ ছাড়া যাবে না রোজা ছাড়া যাবে না সামর্থ্য থাকলে হজ এবং জাকাত ছাড়া যাবে না ইসলামের যতগুলো ফরজ বিধান আছে আবশ্যকীয় বিধান আছে সবগুলোকে আঁকড়ে ধরে রাখতে হবে হ্যাঁ কষ্ট হবে কষ্ট হবে বলেই পুরস্কার কষ্ট না হলে পুরস্কার থাকতো না ফেরেস্তা একজন মানুষ তার আমলের দ্বারা ফেরেস্তাকেও ছাড়িয়ে যেতে পারে কেন কারণ ফেরেস্তার মধ্যে পেটের ক্ষুধা নেই যৌন চাহিদা নেই তার জন্য ইসলামের উপর থাকা দিনের উপর থাকা তুলনামূলক সহজ আমাদের পেটের ক্ষুধা আছে যৌন চাহিদা আছে এই দুটো কারণেই তো আমরা বেশিরভাগ আল্লাহ তালার বিধানকে অমান্য করি দুনিয়াতে কষ্ট হবে আর এই কষ্টের জন্যই তো তোমার মর্যাদা আল্লাহ তো ফেরেস্তার জন্য জান্নাত বানাননি তোমার জন্য বানিয়েছেন এজন্যই বানিয়েছেন তোমার কষ্ট হবে রাসুল হাদিসে বলেন যার পরীক্ষা যত বেশি যার কষ্ট যত বেশি তার জন্য পুরস্কারও তত বেশি এজন্য সই বুখারের হাদিসে রসুল বলেন আসাদুন্নাসি আম্বিয়া সবচেয়ে বেশি পরীক্ষা সবচেয়ে বেশি বিপদ আছে নবীদের উপর আরে আমাদের উপর আর কি পরীক্ষা আসে আপনি ইব্রাহিম আলী ইসলামের ঘটনা পরে দেখেন কখনো আগুনে ছুড়ে ফেলানো হচ্ছে কখনো বলা হচ্ছে বিবি বাচ্চাকে সেই নির্মম একটা জায়গা নিরিবিলি জায়গা খাবারের ব্যবস্থা নেই পানির ব্যবস্থা নেই লোকালয় নেই সেখানে রেখে আসো কখনো বলা হচ্ছে নিজের ছেলের গলায় ছুরি চালাও কখনো বাবা ঘর থেকে বের করে দিচ্ছে এত পরীক্ষার মধ্যে আছেন কেন আল্লাহ কি তাকে ঘৃণা করেন এজন্য পরীক্ষায় ফেলছেন না আল্লাহ তার মর্যাদা বাড়াতে চান এজন্য তাকে পরীক্ষায় ফেলছেন আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তাকে পরীক্ষায় ফেলেন এই পরীক্ষায় পড়ে সে যদি কৃতকার্য হয় আল্লাহ তাকে জান্নাত দেন আর পরীক্ষায় পড়ে যদি ফেল মারে আল্লাহ তারা তাকে জাহান্নামে ফেলেন দ্বিতীয় গুণ প্রথম গুণ ছিল ইমান দ্বিতীয় গুণ হলো নেকা আমল ব্যস্ততা থাকবে দুনিয়ার চাহিদা থাকবে কিন্তু এত কিছুর মধ্যে আল্লাহকে ভুলে যাওয়া যাবে না কারণ এই চাকরি আমাকে জাহান নামের আজাব থেকে বাঁচাবে না এই বিবি এই মা যাদের কথার কারণে হয়তো আমি ইসলামের কোনো বিধান ছেড়ে দিচ্ছি তারা কাল কেয়ামতের দিন আমাকে বাঁচাতে পারবে না আমাকে বাঁচাতে পারবে আমার ইমান এবং নেক আমল যাদের জন্য খেটে খেটে মরছি এই বাচ্চার জন্য এই সংসারের জন্য সকাল থেকে রাত পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলছি নিজের রক্তকে পানি করছি তাদের জন্য সর্বস্ব বিলিয়ে দিচ্ছি তাদের জন্য নামাজ ছাড়ছি রোজা ছাড়ছি আর তাদের জন্য সব করছি কিন্তু কাল কেয়ামতের দিন তারা আমার জন্য তো কিছুই করবে না আল্লাহ তালা তিরিশ নম্বর পাড়ার সুরায় আবাসার মধ্যে বলেন সেই দিন তারা পরিচয় দেবে না তারা চিনবেও না চিনেও নাচেনার ভান করে থাকবে পরিচয় দিলে যদি আবার আমল চেয়ে বসে এই বিবি বাচ্চার জন্য এত কিছু করছো আল্লাহকে ভুলে যাচ্ছ আর যদি আল্লাহকে খুশি করতে আল্লাহ কোনোদিন তোমাকে ভুলতো না আল্লাহকে বাদ দিয়ে বিবি বাচ্চাকে খুশি করছো শীঘ্রই তারা তোমাকে ভুলে যাবে যখন তোমাকে মাটি চাপা দিয়ে রেখে আসবে সবাই তোমাকে ভুলে যাবে তোমার সম্পদ নিয়ে আপোষে তারা দ্বন্দ্ব বিবাদেও লিপ্ত হবে আল্লাহকে রাজি করো আল্লাহকে রাজি করো শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলী বলতেন বান্দা যদি তুমি দুনিয়া গোটা দুনিয়ার সবকিছু পেয়ে যাও কিন্তু আল্লাহকে তুমি পাওনি তাহলে তুমি কিছুই পাওনি আর যদি তুমি দুনিয়াতে একদমই কিছু না পাও এক আল্লাহকে পাও তুমি সবই পেয়ে গেছো বেলাল হাবসার কালো গোলাম বেলাল কি ছিল তার কিছুই ছিল না কিন্তু যখন দিনকে আঁকড়ে ধরেছেন ইমানকে আঁকড়ে ধরেছেন আল্লাহ তাকে এতটা দামি বানিয়েছেন যে তার মতো দাম ফেরাউন হামান কারুন নিজেদের রাজত্ব নিজেদের নেতৃত্ব দিয়ে কোনো দিন অর্জন করতে পারবে না তো দুই গুণ গেল ও আমিলুসালি হাক ওয়াতাওয়াসবিল হাক কর্তৃপক্ষকে অনুরোধ করছি প্রধান অতিথিকে স্টেজে নিয়ে আসেন আমাকে সময় দেওয়া হয়েছিল সাড়ে নয়টা পর্যন্ত দশ মিনিট অতিক্রম হয়ে গিয়েছে হক পরস্পর পরস্পরকে হকের উপদেশ দিবে এটা হলো জান্নাতে যাওয়ার আল্লাহ যে বললেন যে সব মানুষ ক্ষতির মধ্যে শুধু চার গুণ যার মধ্যে আছে সে লাভের মধ্যে চার গুণের তিন নম্বর গুণ হলো একজন আরেকজনকে হকের কথা বলবে তাহলে এই যে তাবলিগের একটা প্রসঙ্গই যে আমরা তুললাম কেন এই আয়াতের ওপর আমল করার জন্য যে মুসলমান যে হয় যে ক্ষতি থেকে বেঁচে লাভ অর্জন করতে চায় তার জন্য জরুরি হলো সে মানুষকে হকের কথা বলবে এমনকি হকের কথা বলার জন্য যদি তার জীবন যায় তারপরও সে হকের ব্যাপারে কখনো আপোষ করবে না আমার নবী হকের ওপর থাকার জন্য কখনো পাথর খেয়েছেন কখনো দাঁত শহীদ হয়েছে এমনকি আমার নবীর আপন চাচা হামজা নদী আল্লাহ কলিজা ভেতর থেকে বের করে এক কাফের নারী চিবিয়ে খেয়েছে তারপরও আমার নবী হকের ব্যাপারে আপোষ করেননি সাহাবিদেরকে শহীদ করেছেন নিগৃহীত হয়েছেন নিপীড়িত হয়েছেন কিন্তু হকের ব্যাপারে কোনো আপোষ নেই মুসলমান জীবন দিতে রাজি কিন্তু হক ছাড়তে রাজি না নাকি আপনারা হক ছাড়তে রাজি এই যে দেশের পর দেশ মুসলমানের রক্তে লাল হয়ে আছে যেদিকে তাকাই শুধু রক্ত আর রক্ত কুকুরের রক্ত না শুকুরের রক্ত না কাফের মুশ্রিকের রক্ত না মুসলমানের রক্ত সেই মশরিক থেকে মাগরীব সীমাল থেকে জুনুব গোটা দুনিয়া রক্তে লাল হয়ে আছে অপরাধ কি অপরাধ একটাই কেন আমরা জবান দিয়ে বলি ইল্লাল্লাহ মুহাম্মদুর রসুল্লাহ যদি এই কালেমা ছেড়ে দেয় আমার দিকে আর কেউ চোখ তুলেও তাকাবে না আমার গায়ে কেউ আঘাত করবে না কিন্তু আমি তো মুসলমান আমি তো কালেমা পড়েছি আমার সামনে আমার নবীর আদর্শ আছে আমার সামনে সাহাবিদের আদর্শ আছে সুমাইয়ার আনহা একজন নারী কিন্তু এই নারী ইসলাম গ্রহণ করে নিয়েছিলেন আবু জাহালের সহ্য হয়নি বিকালবেলা ঘরে ফিরছেন আবু জাহাল গিয়ে গালিগালাজ করলো গালিগালাজ করে অন্তরের ক্ষোভ মেটেনি আবু জাহাল এক পর্যায়ে নিজের বর্ষা দ্বারা সেই নারীর লজ্জাস্থানে আঘাত করে তাকে শহীদ করে ফেলল জীবন দিয়েছেন কিন্তু তারা ব্যর্থ না তারা পরাজিত না বরং তারাই প্রকৃত সফল কাম আল্লাহ তালা কোরআনে বলেন আমার পথে যাদের জীবন যায় খবরদার তাদেরকে মৃত ভেবো না বলা তো নিষেধই মৃত ভাবতেও পারবে না তুমি ভেবো না ওমর মৃত ভেবো না ওসমান মৃত ভেবো না আলী হাসান হোসাইন মৃত খবরদার এটা ভাববেও না তোমরা মৃত হতে পারো তারা মৃত না বালহুম আহিয়া নিঃসন্দেহে তারা জীবিত আইন্দা অব্বিহিমুল জাকুন এমনকি তাদের রবের কাছে তাদেরকে নিয়মিত রিজিকও দেওয়া হয় গোটা দুনিয়ার মানুষরা জান্নাতে যাবে কেয়ামতের দিন হিসাব নিকাশ হওয়ার পরে কিন্তু যাদের জীবন আল্লাহর পথে উৎসর্গিত হয় হাদিসে আছে তার রক্তের ফোটা মাটিতে পড়ার আগেই আল্লাহ তালা তার প্রাণকে তার সকল গুণাহকে প্রথমে ক্ষমা করেন এরপর তার প্রাণকে জান্নাতের সবুজ পাখির ভেতর ঢুকিয়ে দিয়ে বলেন এবার যাও জান্নাতে বিচরণ করতে থাকো এবং নিয়ামত ভোগ করতে থাকো তাহলে পরস্পর পরস্পরকে হকের উপদেশ দিয়েছে হকের কথা বলেছে আরে জীবন গেলে যাবে জীবন দিয়ে হবেটা কি যদি আমি আমার রবের সন্তুষ্ট পাই আমি তো এমন এক জীবন পাব যেই জীবন হবে সুখের জীবন রাজত্বের জীবন যেই জীবনে কোনো বাধা নেই কোনো অসুখ নেই কোনো প্রকার ত্যাগ এবং তিতিক্ষা নেই চতুর্থ গুণ কাদের গুণ যারা লাভবান যারা ক্ষতি থেকে বেঁচে গিয়েছে চতুর্থ গুণ পরস্পর পরস্পরকে সবরের কথা বলে ধৈর্য ধারণের কথা বলে বলবেন আগেরগুলো তো বুঝলাম প্রথম গুণ ছিল ইমান দ্বিতীয় গুণ ছিল নেক আমল তৃতীয় গুণ ছিল অন্যকে হক কথা বলা চার নম্বরে আবার সবরের কথা কেন আসলো ধৈর্যের কথা কেন আসলো এর কারণ হল যেই ব্যক্তি হকের উপর চলতে চায় তার উপর বাধা আসবেই আসবে আচ্ছা বলেন তো এখানে আমরা যারা আছি আল্লাহর কাছে আমাদের দাম বেশি নাকি নবীর দাম ছিল বেশি আরে বলেন না কার দাম বেশি নবীর দাম বেশি কিন্তু নবী তার জীবনে যেই পরিমাণ কোরবানি করেছেন আমাদেরকে কি সেই পরিমাণ কোরবানি করতে হয়েছে হকের জন্য হকের জন্য কি আমাকে পাথর খেতে হয়েছে মানুষের থুতু খেতে হয়েছে হকের জন্য আমার দাঁত শহীদ করতে হয়েছে হকের জন্য আত্মীয় স্বজনকে কোরবান করতে হয়েছে কিছুই হয়নি সেই নবীর কোরবানি সেই নবীর ত্যাগকে যদি এক পাল্লায় রাখা হয় গোটা দুনিয়ার সবার ত্যাগ এবং সবার কোরবানিকে যদি এক পাল্লায় রাখা হয় সেই নবীর ত্যাগের পাল্লাও ভারী হয়ে যাবে তো এই যে যেই মানুষ সবর করতে রাজি না হকের পথে ধৈর্য ধারণ করতে রাজি না সে কোনোদিনও হকের পথে চলতে পারবে না কারণ হকের পথে চলতে গেলে লিখে রাখতে পারেন বাধা আসবে সই বুখারের হাদিস আর দুনিয়া ফিজনুল মুমিন দুনিয়া হলো মুমিনার জন্য জেলখানা নাকি বালাখানা আরে বলেন না দুনিয়া হলো মৌমিনের জন্য জেলখানা ও জান্নাতুল কাফের আর কাফের জন্য স্বর্গ এবং বালাখানা এই যে গোটা দুনিয়া যেই দুনিয়া আমরা দেখছি আপনারা বলবেন কই আমাদের জন্য তো দুনিয়া জেলখানা না কি আপনার জন্য জেলখানা দুনিয়াতে একটা কাফের যে অবস্থায় আছে আপনিও সেই অবস্থায় আছেন বড় বড় ভালো অবস্থায় আছেন সমাজের নিম্ন শ্রেণীর পেশা এই পেশায় দেখবেন অনেক সময় বেশিরভাগ হিন্দুরা নিয়ে নিয়েছে ধোপা কারা নাপিত কারা অপরদিকে মুসলমানরা এক একজন কোটি কোটি টাকার মালিক সুখ আর সুখ তাহলে আমার নবীকে ভুল বললেন মিথ্যা বললেন নাউদুবিল্লাহমিন্দালিক নবী বলছেন দুনিয়া মুমিনের জেলখানা আপনি বলবেন কই দুনিয়া তো আমার জেলখানা না আমার জন্য বালাখানা আর নবী তো মিথ্যা বলতে পারে না তাহলে হাদিসের ব্যাখ্যা কি বুঝে তো আসে না আর হাদিসের ব্যাখ্যা তখন বুঝে আসবে যখন আমরা প্রকৃত হব যদি আজকেও যদি প্রকৃত মমিন হই যেমন প্রকৃত মমিন ছিল সাহাবিরা যার ইমান যত বাড়বে তার উপর বাধা তত বেশি আসবে গোটা দুনিয়া সংকীর্ণ হয়ে যাবে আমার ফ্যামিলি আমার বিরুদ্ধে আমার স্ত্রী সন্তান আমার বিরুদ্ধে গোটা দুনিয়া থেকে চাপ আর চাপ কেউ রাজি না আমার ইসলামী রেবাস রাজি না আমার ডালির উপর রাজি না সবাই আমাকে খারাপ বলছে কটু কথা বলছে কিন্তু তারপরও যে ব্যক্তি অবস্থার শিকার হয়েও হকের উপর টিকে থাকবে আল্লাহ তালা বলেন সে ক্ষতিগ্রস্ত না সে লাভবান আমি আল্লাহ তাকে জান্নাতের অধিকারী করব আল্লাহ তালা আমাদের সবাইকে এই বিষয়গুলো সঠিকভাবে জানার বোঝার এবং আমল করার তৌফিক দান করুন আমিন ওয়াফর দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলম